যে ধ্বনি আকাশ থেকে আধার ভেঙে সকাল আনে যে ধ্বনি আকাশ থেকে আধার ভেঙে সকাল আনে যে ধ্বনির সুবাস মেঘে পুষ্প ফোটে রোজ বিহানে যে ধ্বনির সুবাস মেঘে পুষ্প ফোটে রোজ বিহানে যে ধ্বনি আকাশ থেকে আধার ভেঙে সকাল আনে যে ধনির সুবাস মেখে পুষ্প ফোটে রোজ বিহানে যে ধনির গতর বে সারাটা দিন সূর্য হাটে যে ধনির গতর বে সারাটা দিন সূর্য হাটে যে ধনির গতর বে সারাটা দিন সূর্য হাটে যে ধনি বিলায় সুধা যে ধনি বিলায় সুধা ইথার পাথার মাঠে ঘাটে সেধনি তোমার আমার সেধনি তোমার আমার সেধনি তোমার আমার লক্ষ কোটি আম জনতা আল্লাহু আকবর সে ধ্বনি আল্লাহু আকবর আল্লাহু আকবর সে আল্লাহু আকবর আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহু আকবার এসুরে সপ্ত আকাশ লৌহ কলম তসবি জপে এসুরে সপ্ত আকাশ লৌহ কলম তসবি জপে এসুরে সৃষ্টি তামাম খোদার কাছে নিজকে সপে এসুরেই সৃষ্টি তামাম খোদার কাছে নিজকে সপে এসুরেই শব্দ আকাশ লৌহ কলম তসবি জপে এসুরেই সৃষ্টি তামাম খোদার কাছে নিজকে সপে এ ধ্বনি আলোকবাহী এথনি আলোকবাহী সত্যনের পবিত্র সুর ধনী এ ধনী আলোকবাহী সত্যনের পবিত্র সুর এ ধনী আলোকবাহী সত্যনের পবিত্র সুর এ সুরে কলঙ্ক দেয় কোন সে জালিম কোন সে আসু সে ধ্বনি তোমার আমার সে ধ্বনি তোমার আমার সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আমজনতা আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহ আকবার আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহ আকবার বাচ্চে ধনির বজ্রাঘাতে দুষ্ট হৃদয় হয় কুপকাত যে ধনির বজ্রাঘাতে দুষ্ট হৃদয় হয় কুপকাত যে ধনির আবি রঙে সন্ধ্যাকাশে হয় বাজিমা যে ধনির আবি রঙে সন্ধ্যাকাশে হয় বাজিমা যে ধনির বজ্রাঘাতে দুষ্ট হৃদয় হয় কুপকাত যে রবি রঙে সন্ধ্যা কাশে হয় বাজিমা যে ধনী ঝড় তুফানে যে ধনী ঝড় তুফানের হিংস্র মুখে লাগাম পরায় যে ধনী যে ধ্বনি ঝড় তুফানের হিংস্র মুখে লাগাম পড়ায় যে ধ্বনি ঝড় তুফানের হিংস্র মুখে লাগাম পড়ায় এসুরে সুরে আশার বাণী ছলকে উঠে বন্যা খরায় সে ধ্বনি তোমার আমার সে ধ্বনি তোমার আমার সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আম জনতা আল্লাহ আকবর সে ধ্বনি আল্লাহু আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহু আকবার যে ধ্বনি আকাশ থেকে আধার ভেঙে সকাল আনে যে ধনির সুবাস মেঘে পুষ্প ফোটে রোজ বিহানে যে ধনি আকাশ থেকে আধার ভেঙে সকাল আনে যে ধনির সুবাস মেঘে পুষ্প ফোটে রোজ বিহানে যে ধ্বনির কতর বে সারাটা দিন সূর্য হাটে যে ধ্বনির কতর বে সারাটা দিন সূর্য হাটে যে ধনি বিলায় সুধা যে ধ্বনি বিলায় সুধা ইথার পাথার মাঠে ঘাটে সে ধ্বনি তোমার আমার সে ধ্বনি তোমার আমার সে ধ্বনি তোমার আমার লক্ষ কোটি আম জনতা আল্লাহু আকবর সে ধ্বনি আল্লাহু আকবর আল্লাহু আকবর সে ধ্বনি আল্লাহু আকবর আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার সে ধ্বনি আল্লাহু আকবার কর